রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবহানহাতা আলার সুন্দর সব নাম আল আসমা উল হুসনা নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ আউদুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা আল্লাহ তাল্লাহর উত্তম গুণবাচক এবং সুমহান নামসমূহের মধ্যে একটি হচ্ছে তিনি আশাফি আশাফি এই নামটি কোরআনে আসেনি তবে রসুল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন বুখারির হাদিসে এসেছে আইসা রাজিউল আনহা তিনি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের নিয়ম ছিল এটা তার কাছে যদি কোনো রোগী আসত অথবা তিনি যদি কোনো রোগী বা অসুস্থ ব্যক্তির কাছে যেতেন তখন তিনি এই দোয়া করতেন এবং সেখানে বলতেন আল্লাহুম্মা রব্বান্নাস আজহিবিল বাস ওয়াশফি ওয়া আন্তা তিনি বলতেন ইয়া আল্লাহ আপনি মানুষের রব আপনি কষ্ট দূর করে দিন শিফা দান করুন আপনি একমাত্র শিফা বা আরোগ্য দানকারী লা শিফা ইল্লা শিফা উকা শিফা আল্লাহ রোসা কামা আপনার শিফা বা আরোগ্য ব্যতীত কোনো শিফা আরোগ্য বা নিরাময় নেই আপনি এমন আরোগ্য বা নিরাময় দান করুন যেন কোনো রোগ ব্যাধি অবশিষ্ট না থাকে শাফি এই নামটির শব্দমূল গঠিত হয়েছে শিন ফা ইয়া এই তিনটি শব্দের মাধ্যমে যা মূলত দুইটি প্রধান অর্থ নির্দেশ করে প্রথম অর্থ হচ্ছে আরোগ্য এবং নিরাময় বা সুস্থতা দান করা এবং দ্বিতীয় অর্থ হচ্ছে সন্তুষ্টি বা পরিতৃপ্তি বা প্রশান্তি দান করা যেমন আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন ওয়াশফি সুদুরা কৌ মিনিন অর্থাৎ আল্লাহ তাল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি দান করবেন তাদের অন্তরকে শান্ত করবেন এই শব্দমূলটি কোরআনে দুইটি রূপে দেখতে পাওয়া যায় যেমন কোথাও এসেছে ফি অর্থাৎ তিনি সুস্থ করবেন এবং কোথাও এসেছে শিফাউন বা চিকিৎসা ও নিরাময় অর্থে ভাষাগত ক্ষেত্রে রোগব্যাধি কিংবা অসুস্থতা উভয় থেকেই নিরাময়ের ক্ষেত্রে বা উপশমের জন্য শিফা শব্দটি ব্যবহার করা হয় আল্লাহ তাআলা এই সৃষ্টিজগতের বিভিন্ন উপাদানের মধ্যে শিফা বা আরোগ্য কিংবা রোগ মুক্তি অর্থাৎ নিরাময় রেখেছেন কারণ তিনিই হলেন আশাফি যিনি আরোগ্য দানকারী অসুস্থতা থেকে মানুষকে সুস্থ করেন নিরাময় দান করেন রোগ ব্যাধির উপশম করেন যে কোনো ধরনের নিরাময় বা রোগমুক্তি একমাত্র আল্লাহ তাল্লার অনুমতিতেই কাজ করে কারণ তিনিই হলেন আশাফি যিনি আরোগ্য দানকারী নিরাময়কারী অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা যাবে এটি আশাফি তথা আল্লাহ তাল্লার উপরে ভরসা বা তাওয়াক্কুলের পরিপন্থী নয় তবে এই ক্ষেত্রে দুইটি বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে প্রথমত যেই মাধ্যম ব্যবহার করা হচ্ছে সেখানে যেন কোনো শির্ক বা কুফর না থাকে এবং দ্বিতীয়ত যিনি ঔষধ গ্রহণ করছেন তার অন্তরের অবস্থার দিকে খেয়াল রাখতে হবে তিনি যেন কখনো মনে না করেন এই ঔষধ কিংবা ডাক্তার অথবা অন্য কোনো কিছু তাকে সুস্থ করে দিচ্ছে কোনো ঔষধপত্র কিংবা ডাক্তার কাউকে সুস্থ করতে পারে না সুস্থতা লাভ রোগ মুক্তি এবং আরোগ্য এটা একমাত্র আল্লাহ তাল্লার হুকুমেই হতে পারে বিশুদ্ধ হাদিসে এসেছে একবার কিছু বেদুইন ব্যক্তিরা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে আসলো এবং এসে তারা জানতে চাইল ইয়া রসুল আল্লাহ আমরা কি চিকিৎসা গ্রহণ করব না তখন তিনি জবাব দিলেন হাঁ হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করবে কারণ আল্লাহ তালা এমন কোনো রোগ ব্যাধি সৃষ্টি করেননি যার কোনো প্রতিষেধক নেই অর্থাৎ প্রত্যেকটি রোগেরই চিকিৎসা রয়েছে এরপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন কিন্তু একটি রোগের কোনো চিকিৎসা বা প্রতিষেধক নেই তারা জানতে চাইল সেটা কি তখন তিনি বললেন এটা হচ্ছে বার্ধক্য বা মৃত্যু অর্থাৎ মৃত্যু ব্যতীত প্রত্যেকটি রোগেরই চিকিৎসা আল্লাহ তাল্লাহ নাজিল করেছেন যারা জানার তারা সেটাকে জানে এবং যারা জানে না তারা সেই চিকিৎসা সম্পর্কে অবগত নয় আল্লাহ তাল্লাহ তিনি আশাফি তিনি তার অনুগ্রহে মানুষকে রোগ থেকে নিরাময় এবং রোগমুক্তি দান করেন মানব ইতিহাসের দিকে পেছন ফিরে তাকালে আমরা দেখতে পাই যুগে যুগে বিভিন্ন মারাত্মক রোগ এসেছে কখনো এসেছে মহামারী সেই সকল রোগের কি চিকিৎসা হবে কিভাবে নিরাময় হবে কি ঔষধ হবে সেগুলো সম্পর্কে একসময় মানুষ জানত না এরপর আল্লাহ তাল্লার অনুমতিতে যুগে যুগে সেই সকল রোগ ব্যাধির নানা নিরাময় চিকিৎসা এবং ঔষধপত্র আবিষ্কৃত হয়েছে আল্লাহ তাল্লাই মানুষকে এই বিষয়গুলো আবিষ্কার করার ক্ষমতা ও যোগ্যতা প্রদান করেন সমস্ত প্রশংসা তারই জন্যে অসুস্থ ব্যক্তির চিকিৎসা গ্রহণ করা তাওয়াক্কুলের পরিপন্থী নয় ঠিক যেভাবে আমরা ক্ষুধার্ত হলে খাদ্য গ্রহণ করি তৃষ্ণার্ত হলে পানি পান করি কিংবা শীত গ্রীষ্মে নিরাপদ আশ্রয়ের সন্ধান করি ঠিক তেমনইভাবে অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করা যাবে তবে এই ক্ষেত্রে সতর্কতা হচ্ছে কোনো শির্ক বা কুফুরি পদ্ধতি গ্রহণ করা যাবে না এবং অন্তরে খেয়াল রাখতে হবে একমাত্র আল্লাহ তালা যিনি আশাফি তিনি একমাত্র আমাকে সুস্থ করতে পারেন ঔষধ বা অন্য কোনো কিছু আমাকে সুস্থ করতে পারে না এভাবে আল্লাহ তাল্লার শক্তি এবং ক্ষমতার উপরে তাওয়াক্কুল রাখতে হবে এবারে আসুন জেনে নেওয়া যাক এই সুমহান নামের বরকত অর্জনের কিছু উপায় প্রথমত আশাফি আল্লাহ তাল্লাহার এই নামের বরকত অর্জনের উপায় হচ্ছে আল্লাহ তালাই একমাত্র সুস্থতা দানকারী তিনি ছাড়া কেউ সুস্থতা নিরাময় আরোগ্য দান করতে পারে না অন্তরে এই আকিদা দৃঢ়ভাবে পোষণ করতে হবে ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাওহিদের দাওয়াত দিয়েছিলেন তখন তিনি আল্লাহ তাল্লাহার এই গুণটিকে উপস্থাপন করেছিলেন খুব চমৎকার ভাষায় তিনি বলেছিলেন ওয়া ইজা মারিত্তু ফাহুয়া ইয়াসফিন وَإِذَا যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আরেকজন নবী এবং রাসুল ঈসা আলাহ ইসলামের ঘটনাতেও আমাদের জন্য রয়েছে অসাধারণ দৃষ্টান্ত আল্লাহ তাল্লাহ তাকে বিভিন্ন মুজিজা বা অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন নবুয়তের সাক্ষ্য এবং প্রমাণস্বরূপ যখন তার কাছে কোনো অসুস্থ ব্যক্তি আসত তখন তিনি তাকে হাতের স্পর্শের মাধ্যমে সুস্থ করে দিতে পারতেন এবং এটা তার নিজের কোনো ক্ষমতা নয় বরং এই ক্ষমতা এবং কৃতিত্ব সেই আল্লাহ তাল্লাহর প্রাপ্য যিনি আশাফি যিনি আরোগ্য দানকারী নিরাময় দানকারী ঈসা আলাইসাল্লাম তিনিও বলতেন আল্লাহ তাল্লাহর হুকুমেই এই বিষয়গুলো সংঘটিত হচ্ছে কোরআনে এসেছে তিনি বলেছেন وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله আর আমি সুস্থ করে তুলি জন্মান্ধকে এবং শ্বেত কুষ্ঠরোগীকে এগুলো আল্লাহ তাল্লাহর হুকুমেই ঘটে থাকে অন্যত্র আল্লাহ তালা বলেছেন وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আর যদি আল্লাহ কোনো কষ্ট দিতে চান তবে তিনি ব্যতীত তা দূরকারী বা অপসারণকারী কেউ নেই অপরদিকে তিনি যদি তোমাদের কোনো কল্যাণ করতে চান তাহলে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান নবী রাসুলরা হচ্ছেন মানবজাতির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব তাদেরকে আল্লাহ সুহামতাল্লাহ নিজে বাছাই করেন নবুয়ত এবং রিসালাতের কাজের জন্য তাদেরকে নির্বাচিত করেন তাদের উপরেও বিভিন্ন সময়ে রোগ ব্যাধি এবং অসুস্থতা আসে আইয়ুব ইসলাম আল্লাহ তাল্লাহর নবী হয়েও অসুস্থ হয়ে পড়লেন সেই অবস্থায় দিন দিন তার অসুস্থতা বৃদ্ধি পেতে লাগল একসময় তার শরীর সম্পূর্ণভাবে ভেঙে পড়ল এত দুঃখ কষ্টের মাঝেও তিনি সবরের মহাপরীক্ষা একের পর এক দিয়ে যাচ্ছিলেন এবং প্রতিটি পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণও হচ্ছিলেন আলাহ ইসলামের সবর ইতিহাসে প্রবাদতুল্য বছরের পর বছর লম্বা সময় যাবৎ তিনি অসুস্থতায় আক্রান্ত ছিলেন এক পর্যায়ে তিনি চূড়ান্ত সীমায় পৌঁছে গেলেন তখন আল্লাহ তাল্লার কাছে রোগ মুক্তির আবেদন জানিয়ে এভাবে দোয়া করেছিলেন তিনি বললেন আন্নি মাসানিয়াদ্দুর্রু ওয়া আন্তা আর হামর রাহিমিন আমি তো দুঃখ কষ্টে পড়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সকলেই যখন আইব আলাহিসাল্লামের সুস্থতার ব্যাপারে নিরাশ হয়ে পড়ল সেই অবস্থাতেও আইয়ুব আলাইসাল্লাম আল্লাহ তাল্লার উপর থেকে আশা ভরসা হারাননি বরং তার কাছেই সুস্থতার জন্য দোয়া করেছেন কারণ তিনিই হলেন আশাফি যিনি সুস্থতা দানকারী এরপর আল্লাহ তাল্লাহ আইয়ুব আলাইসাল্লামের দোয়া কবুল করলেন এবং তাকে সুস্থতা দান করলেন তাকে আদেশ করেছিলেন তুমি তোমার পায়ের মাধ্যমে মাটিতে আঘাত করো এবং সেখানে আঘাত করার পর মাটি থেকে একটি ঝর্ণা বের হয়ে আসলো এরপর আইয়ুব আলাইসাল্লাম সেই ঝর্ণার সুশীতল পানিতে গোসল করলেন এবং কিছু অংশ পান করলেন এভাবে আশাফি আল্লাহ তালা তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিলেন এবং পূর্বের সকল নিয়ামত আরও বর্ধিত রূপে ফিরিয়ে দিলেন কাজেই একজন ব্যক্তি যত কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হোক না কেন এই ঘটনার মধ্যে তার জন্য রয়েছে অসাধারণ দৃষ্টান্ত আল্লাহ তালা যে কোনো রোগ ব্যাধিকে সারিয়ে তুলতে সক্ষম তিনি আশাফি দৈহিক মানসিক আধ্যাত্মিক বিভিন্ন রকমের অসুস্থতা রয়েছে কোরআনে আল্লাহ তালা সমস্ত অসুস্থতার শিফা বা নিরাময় নাজিল করেছেন তিনি বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا আমি এই কোরআন অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য শিফা আরোগ্য ও রহমত কিন্তু জালিমদের শুধুমাত্র এতে ক্ষতি বৃদ্ধি পায় কেন আল্লাহ তালা রোগভেধি দান করেন আবার তিনি যাকে ইচ্ছা তাকে সুস্থতাও দান করেন এবারে আসুন এই বিষয়ের কিছু হিকমত জেনে নেওয়া যাক দুনিয়াতে যেসব অবস্থার মাধ্যমে একজন মানুষের দুর্বলতা এবং অসহায়ত্ব ফুটে ওঠে তার মধ্যে অসুস্থতা অন্যতম বস্তুত মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই দুর্বলভাবে সৃষ্টিগত দিক থেকে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ খুব শক্তিশালী কিছু নয় উপরন্তু মানুষের রয়েছে নানা রকমের দুর্বলতা মানুষ তাড়াহুড়োপ্রবণ বিস্মৃতিপরায়ণ সামান্য অর্জনের ফলে মানুষ আল্লাহকে ভুলে যায় এমনকি সে নিজের সৃষ্টিগত দুর্বল অবস্থাকেও ভুলে যায় একসময় এই মানুষ কিছুই ছিল না সামান্য বীর্য থেকে মানুষ জন্মলাভ করে এরপর দুনিয়াতে সে সামান্য শক্তি অর্জন করার ফলে এমনভাবে অহংকারী হয়ে ওঠে যেন সে জমিনকে ছিঁড়ে ফেলবে আসমানকে ফুরে ফেলবে অথচ একজন মানুষ যত অহংকারী এবং অবাধ্য হোক না কেন তাকে বিনয়ী করার জন্য সামান্য অসুস্থতাই যথেষ্ট অসুস্থ হয়ে গেলে একজন মানুষ খুবই অসহায় হয়ে পড়ে শারীরিক দুঃখ দুর্দশার পাশাপাশি মনের দিক থেকেও সে ভেঙে পড়ে এই অসুস্থতাও আল্লাহ তালার একটি সৃষ্টি আবার সুস্থতাও তিনি সৃষ্টি করেছেন তিনি যাকে ইচ্ছা আরোগ্য দান করেন সুস্থতা দান করেন এই অসুস্থতার একটি হিকমত হল মানুষ যেন বুঝতে পারে সে স্বয়ংসম্পূর্ণ নয় বরং প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সে আল্লাহ তাল্লাহর কোনো না কোনো নিয়ামতকে অবলম্বন করে বেঁচে রয়েছে আল্লাহ তাল্লাহর অনুগ্রহ ব্যতীত একটি মুহূর্ত আমরা টিকে থাকতে সক্ষম নই এজন্য অসুস্থতা একটি অসাধারণ স্মরণিকা অসুস্থ মানুষ বুঝতে পারে সুস্থতা অর্জনের জন্য সে আল্লাহ তাল্লাহর মুখাপেক্ষী কারণ তিনিই হলেন আর শাহফি যিনি সুস্থতা দানকারী একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার মধ্যে রয়েছে বিরাট পুরস্কার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি কোনো রোগীর সেবা শুশ্রূষা করে সে সেখান থেকে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের বাগানে জান্নাতের ফলমূলের বাগানে অবস্থান করতে থাকে সম্পূর্ণ হাদিসে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যখন কোনো একজন ব্যক্তি তার অসুস্থ মুসলিম ভাইকে দেখতে যায় সে ফিরে না আসা পর্যন্ত যেন জান্নাতের ফলের বাগানে বিচরণ করতে থাকে যখন সে অসুস্থ ব্যক্তির পাশে বসে তখন আল্লাহর রহমত তাকে ঘিরে নেয় যদি সে সকালে দেখতে যায় তবে সত্তর হাজার ফেরেস্তা সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা ও কল্যাণের দোয়া করতে থাকে আর যদি সে সন্ধ্যায় দেখতে যায় তাহলে ভোর হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য ক্ষমা ও রহমতের দোয়া করতে থাকে কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি কিয়ামত পর্যন্ত কিছু নিয়মকে আল্লাহ চিরস্থায়ী করে দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে দুনিয়াতে আমাদের সকলের উপরেই কোনো না কোনো পরীক্ষা বিপদাপদ বালা মুসিবত অসুস্থতা রোগ ব্যাধি জরা বার্ধক্য এগুলো আসতেই থাকবে একটি বিপদ কেটে গেলে আরেকটি নতুন বিপদ এসে হাজির হয় একটি দুশ্চিন্তা কেটে গেলে আরেকটি নতুন দুশ্চিন্তা এসে হাজির হয় আল্লাহ তাল্লাহ কুরআনে বলেছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা মাল ও জানের ক্ষতি এবং ফল ফসলাদির ক্ষতির মাধ্যমে যারা সবরকারী তাদেরকে সুসংবাদ দাও কাজেই যে কোনো বিপদ আপদকে যদি আমরা ধৈর্য ও সবরের মাধ্যমে অতিক্রম করতে পারি তাহলে সেগুলোর মধ্যেও রয়েছে অনেক কল্যাণ এবং উপকারিতা পরিণামের দিক থেকে ফলাফলের দিক থেকে সেগুলো আমাদের জন্য কল্যাণকর করে দেওয়া হবে বিপদ আপদ এবং অসুস্থতা রোগব্যাধির কিছু হিকমতের মধ্যে এক নম্বর হচ্ছে এই সকল বিষয়ের মাধ্যমে আল্লাহ তাল্লাহ একজন মুমিনের ধৈর্য বা সবরের পরীক্ষা গ্রহণ করেন আল্লাহ তাআলা বলেছেন অবাশির সবেরিন এবং সুসংবাদ দাও সেসব সবরকারীদেরকে দুই নম্বর বিষয় অসুস্থতার মাধ্যমে একজন মানুষ আল্লাহ তাল্লার প্রতি মুখাপেক্ষী হতে পারে সে আত্ম উপলব্ধি এবং পর্যালোচনার মাধ্যমে বুঝতে পারে সে আসলে খুবই দুর্বল আল্লাহ তাল্লাহ সাহায্য ছাড়া একজন মানুষ দুনিয়াতে এক মুহূর্তেও টিকে থাকতে সক্ষম নয় অসুস্থ ব্যক্তি রোগমুক্তির জন্য আল্লাহ তাল্লাহকে ডাকে এভাবে এই আহ্বান তার জন্য সোয়াব এবং নেকি হিসেবে লেখা হয় তিন নম্বর বিষয় অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাল্লাহ গুণা মাফ করেন মর্যাদা বৃদ্ধি করে দেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের পায়ে যদি একটি কাটাও বিদ্ধ হয় এর বিনিময়ে আল্লাহ তাল্লাহ তার একটি গুণা মাফ করেন এবং তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন মুসলিম শরীফে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জনৈক সাহাবিকে দেখতে গেলেন সেই সাহাবি অসুস্থ ছিলেন এবং জ্বর আক্রান্ত ছিলেন জ্বরের কারণে তার দেহে কম্পন সৃষ্টি হয়েছিল অর্থাৎ কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে প্রশ্ন করলেন তোমার কি হয়েছে তুমি কাঁপছ কেন তিনি জবাব দিলেন জ্বর হয়েছে তাই তখন সেই অসুস্থ ব্যক্তি বলছিলেন আল্লাহ যেন জ্বরের মধ্যে কোনো কল্যাণ দান না করেন এই কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তুমি জ্বরকে গালমন্দ করো না কারণ জ্বর আদম সন্তানের গুনাখাতাকে এমনভাবে নিশ্চিহ্ন করে দেয় যেভাবে কামারের হাতুড়ি লোহার ময়লাকে নিশ্চিহ্ন করে দেয় সহি বুখারির হাদিসে এসেছে আবদুল্লা ইবনে মাসুদ রাদিউল্লাহু তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসলেন যখন তিনি অসুস্থ ছিলেন তখন তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের গায়ে হাত বুলালেন তিনি দেখলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কঠিন জ্বরে আক্রান্ত তখন তিনি বললেন আপনি তো কঠিন জ্বরে আক্রান্ত আপনার জন্য রয়েছে দ্বিগুণ সোয়াব এই কারণে কি জ্বরের আধিক্য তখন তিনি বললেন হ্যাঁ কোনো মুসলিম ব্যক্তির উপর কোনো কষ্ট আপতিত হলে তার উপর থেকে গুনাহগুলো এমনভাবে ঝরে যায় যেভাবে গাছ থেকে পাতা ঝরে যায় রোগব্যাধি বা অসুস্থতার মধ্যে আরেকটি হিকমত হল মানুষ দুনিয়ার তুচ্ছতা উপলব্ধি করতে পারে সামান্য আরামায়েশ এবং উপার্জনের কারণে মানুষ দুনিয়াকে নিয়ে এমনভাবে মেতে থাকে যে সে আখিরাতের বিষয়গুলো সম্পূর্ণভাবে ভুলে যায় আখিরাত নিয়ে উদাসীন হয়ে যায় অথচ এই দুনিয়া সুখ শান্তি আরামায়াসের জায়গা নয় দুনিয়া হচ্ছে রোগ ব্যাধি দুঃখ কষ্ট এবং অতৃপ্তি বা অপ্রাপ্তির জায়গা দুনিয়া পরিপূর্ণ নয় পরিপূর্ণ সুখ এবং শান্তি রয়েছে আখিরাতে রয়েছে জান্নাতে কাজে এই দুনিয়াতে যখন বিপদ আপদ আসে রোগ ব্যাধি অসুস্থতা আসে তখন মানুষ দুনিয়া থেকে মুখ ফিরিয়ে আখিরাতের মুখাপেক্ষী হয় আখিরাত অর্জনের দিকে অধিক মনোযোগী হয় পাঁচ নম্বর রোগ ব্যাধি এবং অসুস্থতার কারণে মানুষ আত্ম উপলব্ধি করতে পারে নিজের ভুল ত্রুটি সংশোধনের সুযোগ পায় নিজেকে নিয়ে পর্যালোচনা করতে পারে যদি এই সুযোগ সে না পেত তাহলে অধিকাংশ মানুষ কোনো সতর্কতা না পেয়েই সরাসরি কঠিন শাস্তিতে আক্রান্ত হতো একজন অসুস্থ মানুষ যখন বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে থাকে তখন সে অন্যান্য সুস্থ মানুষদেরকে দেখতে পায় অনেক অসুস্থ ব্যক্তি একেবারে আশা ছেড়ে দেয় সেভাবে আর কখনোই হয়তোবা সুস্থ হতে পারবে না হয়তোবা বিছানায় শুয়েই তাকে মৃত্যুবরণ করতে হবে কিন্তু এমন অবস্থাতেও আল্লাহ তাল্লাহ যখন অনুমতি প্রদান করেন তখন মরণ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে তার চেহারার উজ্জ্বল্য ফিরে আসে চোখের নিচের কালো দাগ কেটে যায় মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে মলিনতা এবং অবসাদের বদলে দেখা দেয় আনন্দ এবং সুস্থতা আল্লাহ তালাই মানুষকে সুস্থতা দান করেন কারণ তিনিই হলেন আশাফি সুস্থতা দানকারী নিরাময় দানকারী ছয় নম্বর পয়েন্ট অসুস্থ অবস্থায় ইবাদত বন্দীগীর মধ্যে রয়েছে বিশেষ পুরস্কার সাত নম্বর পয়েন্ট বিপদ আপদের কারণে মানুষ আল্লাহ তাল্লাহার নিয়ামতগুলোকে কদর করতে পারে মূল্যায়ন করতে পারে সুস্থতা কত বড় নিয়ামত এটা অসুস্থ ব্যক্তির থেকে উত্তম আর কে বুঝতে পারবে যে ব্যক্তির চোখ নষ্ট হয়ে গেছে সে বুঝতে পারে চোখ থাকা কত বড় নিয়ামত যে ব্যক্তি বিছানায় শয্যাশায়ী সে বুঝতে পারে সুস্থ দেহে চলাফেরা করতে পারা কত বড় নিয়ামত এভাবে এই উপলব্ধিগুলো মানুষকে পরিশুদ্ধি প্রদান করে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তখন তাকে আশা প্রদান করতেন তিনি বলতেন লা বা আসা তহুরুন ইনশা আল্লাহ অর্থাৎ তুমি চিন্তা করো না ইনশা আল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে আল্লাহ তোমাকে সুস্থতা এবং পরিশুদ্ধি প্রদান করবেন রোগবিধি প্রদান করার আরেকটি কারণ হচ্ছে যারা অবাধ্য তাদেরকে শাস্তি প্রদান করা যেন তারা অবাধ্যতা থেকে ফিরে আসে আল্লাহ তালা কোরআনে বলেছেন وَلَقَدْ أَرْسَلْنَا إِلَىٰ أُمَمٍ مِّن قَبْلِكَ فَأَخَذْنَاهُم بِالْبَأْسَاءِ وَالضَّرَّاءِ لَعَلَّهُمْ يَتَضَرَّعُونَ আর আমি আপনার পূর্ববর্তী উম্মতের উপরেও রাসুল প্রেরণ করেছিলাম এরপর আমি তাদেরকে অভাব অনটন এবং রোগ ব্যথি তারা পাকড়াও করেছিলাম যেন তারা ফিরে আসে যেন তারা আল্লাহ তাল্লার কাছে কাকুতি মিনতি করে ইমামা শাফি রাহিমাউল্লাহ তিনি বলেছেন সুস্থতা হচ্ছে এমন একটি রাজমুকুট যা প্রত্যেক সুস্থ ব্যক্তির মাথায় শোভা পায় কিন্তু একজন অসুস্থ ব্যক্তি ছাড়া সেই রাজমুকুট কেউ দেখতে পায় না অর্থাৎ অসুস্থ ব্যক্তি ছাড়া সুস্থ ব্যক্তিরা সুস্থতার মতো নিয়ামতের খুব অল্পই কদর করে এই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচটি বিষয়ের আগে তোমরা পাঁচটি বিষয়ের কদর করো তার মধ্যে একটি হচ্ছে অসুস্থতার আগে সুস্থতার কদর করা সবশেষে আশাফি সুস্থতা দানকারী নিরাময় দানকারী আল্লাহ তাল্লার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদেরকে একটি সুস্থ দেহ মন এবং অন্তর দান করেন ওসল্লাহ তালা আলা সঈদিন মোহাম্মদ ও আলা আলহি ওসহবিহি ওসাল্লাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন রেইনড্রস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg 2015